সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি আমিন ইয়ারব্বাল আলমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি পবিত্র গ্রহণতে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এই সেই গ্রন্থ যাতে কোনো প্রকারের সন্দেহ নেই আর এর ভিতরে অর্থাৎ এই কোরআনে মোত্তাকিতের যারা আল্লাহর ভয় করে চলে তাদের হেদায়তের সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে অর্থাৎ যদি কেউ আল্লাহর ভয় করে বা আল্লাহর ভয় করে কোরআনের ওই হেদায়তগুলো মেনে চলে তো তার জীবন অন্যদের জন্যে উদাহরণ হবে আইডিয়াল হবে জালেকাল কিতার বোল আরাই বা ফিহে হুদাল্লিল মুত্তাকিন কোরআনে যে গাইডলাইন দেওয়া হয়েছে বা যে হেদায়তগুলো দেওয়া হয়েছে এগুলো তাদের জন্য যারা মোত্তাকি পরেজগার আল্লাহর ভয় যাদের অন্তরে আছে যার মনে আল্লাহর ভয় নেই যার অন্তরে আল্লাহর কোনো প্রকারের ভয় নেই সে কখনো কোরআনকে ওইভাবে ফলো করবে না বা কোরআনের আদেশকে ওইভাবে মেনে চলবে না যেভাবে আল্লাহ মেনে চলার জন্যে বলেছেন কিন্তু যার অন্তরে ভয় আছে যে আমি এই হুকুম এই আদেশগুলো যদি পালন না করি যদি এগুলো মেনে না করি চলি তো আমার ইহকাল ও পরকাল বরবাদ হয়ে যাবে আমার জীবন ভিতা হয়ে যাবে এই যে পঞ্চাশ ষাট বছর কি আশি বছর জীবন যাপন করলাম এর মধ্যে যদি আমি ওইভাবে আল্লাহর হুকুমকে ফলো না করি বা মেনে না চলি তো এই ষাট সত্তর বছরের জীবন বৃথা বা বিফল হয়ে যাবে তাই আসুন আমি আজ কোরআনই পবিত্র গ্রহণতে আমাদের হেদায়তের জন্য যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে খুব সংক্ষিপ্তে যদি আয়াত পড়ে তার বিস্তারিত ব্যাখ্যা করতে চাই তো বহু সময়ের প্রয়োজন আছে আর অত জিনিস মনে হয় ওই ব্যাখ্যা সহ মনে রাখা সম্ভব হবে না তাই আমি আয়াত না পড়ে শুধু আয়াতের মানে বা তার সারাংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই ছোট ছোট বাক্যের মাধ্যমে আশা রেখে এই জিনিসগুলো আপনারা নোট করবেন এগুলো লিখবেন বা এগুলো মেসেজ করে অন্য ভাইদেরকে আপনদেরকে আত্মীয় স্বজনদেরকে বন্ধুবান্ধবদেরকে বলবেন যে দেখো কোরআনে এইভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে কই কোরআনে মজিদে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চলতে বলেছে যদি কেউ এই যে একশোটি বহু আয়তে বিভিন্ন আদেশ হয়েছে হুকুম দেওয়া হয়েছে জীবনযাপন করার জন্যে তবে আমার বিশ্বাস এই একশোটি হেদায়েত বা গাইডলাইন যেটা আমি এখন আপনাদের সামনে পড়ে শোনাবো যদি এর মধ্যে থেকে ফিফটি পারসেন্টের ওপরও আমরা আমাল করি তো বিশ্বাস রাখুন আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন বা আমাদের সমাজ একটা সুন্দর সমাজ হবে আর আমাদের ব্যক্তিগত জীবন বা আমাদের পারিবারিক জীবন বা আমাদের সমাজ অন্যদের জন্যে আইডিয়াল হবে যে সত্যি মানুষ হতে হয়তো এমন হতে হবে এমন সুন্দর সমাজ এমন সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্যে আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র গ্রহণতে এই গাইডলাইন আমাদেরকে দিয়েছেন আসুন আমি খুব সংক্ষিপ্তে এক এক করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেখানে সামান্য একটু ব্যাখ্যার প্রয়োজন হবে ব্যাখ্যা করব আর নইলে শুধু পড়ে শোনাবো আশা রাখি এগুলো যদি একটু আপনারা চিন্তা করেন এগুলো মন দিয়ে শোনেন আর এর উপরে আমাল করার যদি নিয়াত করেন তো আল্লাহ সহযোগিতা করবে ইনতানসরুল্লাহ ইনসরকুম ইসব্বেত হকুম যদি তোমরা আল্লাহর সাহায্য করো তো আল্লাহ তোমাদের সাহায্য করবে আর তোমাদেরকে মজবুত কদম দান করবে অর্থাৎ তোমাদের পাকে মজবুত করে দেবে তোমরা তখন অটল হয়ে যাবে তখন শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না বা অন্যরা ক্ষতিগ্রস্ত করতে পারবে না তবে শর্ত হচ্ছে যে আল্লাহর সাহায্য করতে হবে তো নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো নবী আল্লাহ আমরা আল্লাহকে কীভাবে সাহায্য করতে পারি বা আল্লাহর সাহায্য কীভাবে করব তখন নবী করিম বলেছিলেন আল্লাহর হুকুমকে মেনে বা তাকে ফলো করে তাকে পালন করে তো এই আল্লাহর হুকুমগুলো যদি আমরা মেনে চলি তার মানে কি তার এই জমিনে তার এই হেদায়তকে বিস্তারিত হওয়ার জন্যে বা তার হুকুম আল্লাহর বান্দাদের মাঝখানে নাফিজ হওয়ার জন্যে আমরা আল্লাহকে সহযোগিতা করছি আর যখন ইনতানসুরুল্লাহ মানে আল্লাহর হুকুমকে পালন করে আল্লাহকে সহযোগিতা করব তো আল্লাহ বলছে আমি তোমাদেরকে সহযোগিতা করব এবং তোমাদের কদমকে মজবুত করে দেব তখন তোমরা তমন বান্দা হয়ে যাবা যেমন আমি চাই আর শয়তান তোমাদের উপরে কোনো প্রকারের আক্রমণ করতে পারবে না বা তোমাদের নিকটে স্থান পাবে না তো আমরা যদি নিজেকে সুন্দর করতে চাই নিজের পরিবেশকে নিজের পরিবারকে সুন্দর করতে চাই বা সুন্দর রূপে দেখতে চাই তো এগুলো আমাদেরকে ফলো করতে হবে তাই আসুন দেখিয়া কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেদায়তের জন্যে কি গাইডলাইন দিয়েছেন বা কে আদেশ করেছেন যেগুলো মেনে চললে আমাদের জীবন একটা আদর্শলিপি হবে আমাদের জীবন একটা সুন্দর জীবন হবে যার আমরা সকলেই আশা করি বা অপেক্ষা করি তো এখানে আল্লাহ রবুল আলমিনের এসাদ হচ্ছে যে কোনো বিভিন্ন আয়তে এভাবে এসেছে কথা বলার সময় অভদ্র ভাষা ব্যবহার করবেন না কথা বলার সময় অভদ্র ভাষা ব্যবহার করবেন না আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করুন বা আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন অন্যের মঙ্গল করুন বা অন্যদের অন্যদের উপরে উপকার করুন অহংকারী হবেন না অন্যদের ভুলকে ক্ষমা করুন দেখুন ছোট ছোট কত সুন্দর উপদেশ দেওয়া হয়েছে অন্যদের ভুলকে ক্ষমা করুন মানুষের সঙ্গে ভদ্র বা নম্র ভাষায় কথা বলুন আপনার আওয়াজ বা আপনার সুর ও স্বরকে নিচে রাখুন আপনাদের অন্যদের উপহাস উপহাস করবেন না মানে যেটা চোরায় হজরতের সাথে কাউকে মানে কারো নিয়ে রহস্য করবে না অন্যদের উপহাস করবেন না পিতা মাতার সেবা করুন আপনার পিতা মাতার জন্য কোনো অভদ্র বা এমন শব্দ এমন প্রকারের শব্দ ব্যবহার করবেন না যেটা তাদের জন্য অপমানজনক মানে আপনার পিতামাতার জন্য কোনো প্রকারের অপমানজনক শব্দ ব্যবহার করবেন না পিতামাতার অনুমতি ছাড়া তাদের ঘরে প্রবেশ করবেন না কত সুন্দরভাবে আল্লাহ রবুল আলমিনের আদেশ হয়েছে এটা ইসলামিক আদেশ বা ভদ্রতার জন্যে তারপরে এরশাদ হচ্ছে আল্লাহর প্রতিদিনের আয় ব্যয়ের বা নেকি বদির কাউন্ট করো প্রতিদিনের আয় ব্যয় বা নেকি বদি কাউন্ট করো সারা দিনের হিসেব লেখো হাদিসেও বলা হয়েছে লাইসামান মিন্না মাল্লাম ইহাসিব নফসকুল্লা মা একতসাবা মামা খাসর সেই ব্যক্তি আমাদের মধ্যে নয় মানে মুসলমান নয় যে ব্যক্তি নিজের প্রতিদিনের হিসেব না রাখে মানে আজকে সে কতটা ভালো কাজ করেছে কতটা মঙ্গল করেছে কতটা অমঙ্গল বা অকাজ বা খোদা না করুক পাপ করেছে প্রতিদিন যদি আমরা নিজের নফসের নিজেরা হিসেব করি সারাদিন পরে শেষে বিছানায় শুয়ে ঘুমানোর আগে যদি আমরা একবার ভেবে নিই যে দেখি আজ সকাল থেকে ওঠার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি যে কাজগুলো করেছি এর মধ্যে কতটা ভালো কাজ করেছে আর কতটা মানে অভদ্র বা অসামাজিক বা অনৈতিক ও অবৈধ কাজ করেছি তো হাদিসে বলা হয়েছে নবী ও নবীর আহলেবায়ত আলাইসালাম বলেছেন যদি সারা দিনের হিসাবের পরে তুমি দেখো তোমাদের তোমার নেকি আজ বেশি মানে তুমি ভালো কাজ বেশি করেছো হয়তো চলার পথে ভুল হতে পারে কোনো কারণে কোনো ভুল করেছো তো যদি নেকিকে বেশি দেখো তো খোদার শুকুর করো আল্লাহ তোমার হাজার শুকুর যে আজ আমার নেকি বেশি আর পাপ কম বা অবদ্ধতা বা অমান্য কম করেছি মান্য কাজ যাদা করেছি বেশি করেছি যেগুলো করার হুকুম হয়েছে তো শুকর করার খোদা না করুক যদি তুমি দেখো তোমার পাপ আজ বেশি হয়ে গেছে নেকির সংখ্যা কম রয়ে গেছে তো আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও ইন্নআল্লাহ ইউব তওয়াবিন মত তাহরিন খোদা তওবাকারীদের পছন্দ করে আর তওবার মাধ্যমে যারা নিজেকে পবিত্র করে নেয় পাক করে নেয় গুনাহ করা মানে নাজিস হয়ে যাওয়া জঘন্য হয়ে যাওয়া আন্তরিক হিসাবে মানবিক হিসেবে অপবিত্র হয়ে যাওয়া গুণা করা মানে আর ওই অপবিত্রতাকে পাক করতে গেলে শারীরিক পবিত্রতার জন্য যেমন গোসল করতে হয় বা অজু করতে হয় ওইরূপ মানবিক বা আন্তরিক পবিত্রতার জন্য তবা করতে হয় তো তবা করলে তখন তারা পাক হয়ে যায় গুণা থেকে পাক হয়ে যাবে আল্লাহ তাদের গুণাকে মুছে যায় তো শরীয়তে হুকুম আছে যদি কোনো ভুল হয়ে থাকে সঙ্গে সঙ্গে তবা করো আর এটা কখন যখন সারাদিন আমরা নিজের আমারের হিসেব করব দেখব যে আস আমি পাপ বেশি করেছি না নেকি বেশি করেছি নেকি যদি বেশি হয়ে থাকে শুক্র করব আর খোদা না করুক যদি কোনো প্রকারের পাপ হয়ে থাকে তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তার জন্যে ক্ষমা ফেরাতে হব বা ক্ষমা চেয়ে নেবো ইনশাআল্লাহ কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না বা অন্ধবিশ্বাসী হইবেন না মানে কেউ কিছু বলছে সঙ্গে সঙ্গে সেটা মেনে নিলাম বা কাউকে ভালোবাসি বলে সে যা বলছে সেটা মেনে নিলাম না অন্ধবিশ্বাসী হইবেন না সমস্ত জিনিসকে মানার আগে একবার বিবেকের দ্বারাই সেগুলো বোঝার চেষ্টা করবেন যে এই কথাগুলো যেগুলো আমাকে বলা হলো এটা আল্লাহর হুকুম অনুযায়ী কিনা নবীর হুকুম অনুযায়ী কিনা আহলে বায়তের হুকুমের অনুযায়ী কিনা বা এগুলো বুদ্ধিজীবীদের কাজ কিনা হয় অনেক অনেক সময় আমরা আবেগে জজবাত যাকে বলে আবেগে অনেক কিছু করি যেগুলো শরীয়ত বিরোধী আল্লাহ রসুল পছন্দ করেন না কিন্তু আমরা আবেগে মান সম্মানকে বজায় রাখার জন্যে কি আত্মীয়তার কারণে আত্মীয়তা বজায় রাখার জন্যে সেই পাপগুলো বা সেই ভুল কাজগুলো আমরা করছি মনে রাখবেন এই আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না কেউ চুল পরিমাণে কারো সাথ দেবে না মরার পরে চার সেই নিজের নফসের হিসাব দেবে আমরা হব আর আমাদের আমাল হবে হাদিসে বলা হয়েছে যখন কেউ মারা যায় তো আত্মীয় স্বজন আপনারা জিজ্ঞাসা করে উনি কী ছেড়ে যাচ্ছেন কি সঞ্চয় করে রেখে গেছেন কিন্তু কবরে ফেরিস তারা জিজ্ঞাসা করবে একবারও তারা বলবে না যে তুমি কি সঞ্চয় করে রেখে এসেছো কি করে এসেছো না তারা জিজ্ঞেস করবে তুমি নিজের সঙ্গে কি নিয়ে এসেছো যে আমাল নিয়ে এসেছো সেই আমাল দাও সেই আমাল হিসেবে তোমাকে এখানে শান্তি দান করা হবে আর যদি ভুল করে থাকো তো এখানে তার শাস্তি পেতে হবে তো আমরা যদি পরকালের শান্তি চাই তো সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে বা শান্তির কাজ করতে হবে তারপরে এখানে বলা হচ্ছে ঋণ গ্রহিতা ঋণ গ্রহিতা অর্থাৎ ঋণী ব্যক্তিদেরকে ঋণী ব্যক্তিদেরকে যদি সংকটে পড়ে থাক থাকেন খুব কঠিন সময় কাটাচ্ছেন তবে তাকে অর্থ দেওয়ার জন্য মানে ঋণ শোধ করার জন্য সময় দাও তার উপরে চাপ সৃষ্টি করো জোর করো না শরীয়তে বলা হয়েছে যদি কেউ তোমার থেকে ঋণ নিয়ে থাকে আর সে এখন বড় কষ্টের মধ্যে তার ঋণ শোধ করতে পারছে না তো তাকে সুযোগ দাও সময় দাও একটু তাকে তার ঘর বা প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে বাধ্য করো না আমাদের মধ্যে অনেকেই আছে এমন ভাষায় কথা বলে যেটা আমরা নিজেরও অনেক অনেক শুনেছি আমি কিচ্ছু জানি না আমার পয়সা শোধ করে দাও তার জন্য যদি তোমার ঘর বাড়ি সব বিক্রি করে দিতে তাও বিক্রি করে দাও আমার পয়সা দাও এটা কিন্তু শরিয়াতে হারাম কাউকে তার জীবনের প্রয়োজনীয় জিনিসকে মজবুর করবেন না বিক্রি করার জন্যে আপনার ঋণ শোধের জন্যে সুযোগ দিন হয় তার জায়গায় অনেক অনেক সময় এইভাবে ভাবতে হবে যদি ওই ব্যক্তির জায়গায় আমি হতাম আর আমাকে কেউ এইভাবে বলতো যে তোমার ঘর বাড়ি বিক্রি করে জমি জায়গা সব বিক্রি করে হোক নিজের প্রয়োজনীয় সমস্ত জিনিস বিক্রি করে আমার ঋণ শোধ করে দাও আমি আমাকে কেমন লাগতো যদি একবার সবাই নিজেকে ওই দুস্থ বা ওই গরিব ওই কঠিন সময় যে কাটাচ্ছে তার জায়গায় রেখে ভাবে তো কখনো দুর্ব্যবহার করবে না তবে শরীয়তের হুকুম ঋণ নেওয়ার সময় সীমাবদ্ধ করো সেটা লেখো পড়ো সময়ের মধ্যে ঋণ শোধ করে দাও তাহলে কি পরকালে পরবর্তী সময়ে যদি প্রয়োজনে আবার চাও তো সেখানে পাবে কিন্তু একবার যদি সময়ে ঋণ সময় শোধ না করো তো পরবর্তীকালে কিন্তু সেখানে আর আশা নিয়ে যেতে পারবে না আর কিন্তু সেখানে পাওয়ার আশা থাকবে না তো এটা বলা হয়েছে ঋণ নাও তো যত শীঘ্র পারো শোধ করে দাও আর মনে রেখো জেনে শুনে যদি কেউ ঋণ শোধ করার ক্ষমতা রাখে আর তারপরেও যদি ঋণ শোধ না করে আর সেই অবস্থায় মারা যায় তো মরার পরে এই ব্যক্তি হয়তো নিঃস্ব হয়ে যাবে মানে আল্লাহ হুকুম দেবে তুমি অমুকের ঋণী ও ঋণ শোধ করো তো সেখানে তো কোনো পয়সার সঙ্গে থাকবে না এখান থেকে কেউ তো ধন দৌলত সঙ্গে নিয়ে যাবে না তো সেখানে আল্লাহ বলবে তোমার নেকি দাও ওকে রাজি করো এবারে তখন ওই বান্দা যার ঋণী তাকে জিজ্ঞাসা করবে তোমাকে কত নেকি দিতে হবে সে হয়তো একশো টাকার পরিবর্তে এক কোটি নেকি চাবে তার সেখানে লাভ হয়ে যাবে তখন তাকে দিয়ে রাজি করতে হবে এই সময়টা বড় কঠিন হবে ওই ঋণ শোধ করা যাবে না আর ওই ঋণ শোধ করতে গেলে আমরা শেষ হয়ে যাব আমাদের কিছু থাকবে না আর যদি নেকি না নিয়ে যাই খোদা না করুক তখন ওই ব্যক্তি যার কাছে আমি ঋণ হয়ে আছি তার সমস্ত পাপ আমার কাদের উপরে চড়িয়ে দেওয়া হবে যে পরিমাণে ঋণ সেই পরিমাণে তার পাপ আমাকে নিয়ে নিতে হবে নিজের পাপের সাজা তো পাবো অন্যর পাপের সাজাও আমাকে ভোগ করতে হবে তাই চেষ্টা করা উচিত যেন কারোর ঋণই হয়ে এই দুনিয়া থেকে কেউ না যায় তবে যেটা করার হুকুম সেটা হচ্ছে যদি কেউ তোমার ঋণী হয়ে থাকে তো তাকে সুযোগ দাও বা সময় দাও ঋণ শোধ করার জন্যে তার উপরে জুলুম করো না অত্যাচার করো না জবরদস্তি করো না তাকে ঘর বাড়ি বিক্রি করে ঋণ শোধ করার জন্য বলো না তারপরে করার আদেশ হচ্ছে সুদ খাবেন না মানে সুদ লাতাকুল রেবা কোরআন পরিষ্কার বলছে সুদ খেও না সুদ হারাম আপনারা জানেন সুদ খাওয়া মানে আকলুসহত মানে পেশা পায়খানা অপবিত্র নেজাসাত খেতে কি কেউ ভালোবাসবে যেমন ঘৃণা করবে তো ওইরূপ বলা হচ্ছে আকল রেবা আকল সহত মানে সুদ খাওয়া মানে পেশাব পায়খানা খাওয়ার সমান পায়খানা খোর লোকেরা অনেক আছে যারা সুদ খাচ্ছে তারাও হারাম খাচ্ছে পায়খানা খাচ্ছে আর সুদখোরকে যারা সাপোর্ট করছে মানে সুদখোরের বাড়িতে খাওয়া মানে পায়খানা খাওয়ার সমান নেজাসাত খাওয়ার সমান চিন্তা করুন কত বড় গুণা করছে আশা রাখি এইগুলো যখন মনে রাখে চলবেন তো কোনো সুদকে আশ্রয় দেবেন না সুদ নোয়া হারাম দোয়াও হারাম শরিয়াতে মনে রাখবেন তারপরে বলা হচ্ছে সুদ খাবেন না ঘুষ নেবেন না এর জন্য ব্যাখ্যা করার দরকার নেই আজকাল কোনো অফিস আদালত এমন নেই যেখানে ঘুষ নিচ্ছে না বা ঘুষ দেওয়া হচ্ছে না বিনা ঘুষে কাজই হচ্ছে না এটাই বাস্তব কিন্তু মনে রাখবেন ঘুষ দেওয়া জালিমকে সাপোর্ট করা আমি যদি ঘুষ দেই তো আমার পরে আমার কাছে ধন দৌলত আছে আমি ঘুষ দিচ্ছি আমার পরে একজন গরিব আস আসবে তাকেও কাজ করবে না তার কাছেও ঘুষ চাবে ওই ঘুষখোর এবার সে যখন দিতে পারবে না তার কাজ হবে না তার উপরে জুলুম হবে তো এই জুলুমকে আমরা আশ্রয় দিচ্ছি বা জুলুম করার জন্য ওই জালিমকে যে পাপি যে ঘুষ কর ঘুষ খাচ্ছে তাকে আমরা সাপোর্ট করছি ঘুষ দেবেন না বা ঘুষ নেবেন না উভয় কিন্তু হারাম কোরআনে মানা করা হয়েছে তারপরে বলা হয়েছে আপনার প্রতিশ্রুতিকে ভঙ্গ করবেন না মানে যদি কারোর সঙ্গে কোনো প্রকারের ওয়াদা করেন তো ওয়াদা কেন ভঙ্গ করবেন না যার সঙ্গে ওয়াদা করুন না কেন যত সময় হারাম যদি ওয়াদা করে থাকেন তাহলে সেটাকে ভঙ্গন মানে কেউ বলছে কাউকে কাতল করার জন্যে কাউকে আপনি প্রস্তুতি দিয়েছেন আর আপনি পরে জানতে পেরেছেন যার যাকে কাতল করার জন্য বলা হয়েছে একজন ভালো মানুষ ওকে কাতল করা মানে মহাপাপ একটা উদাহরণ দিলাম তো ওই সমস্ত সময় অঙ্গীকারকে ভঙ্গ করতে পারেন বা প্রতিশ্রুতিকে ভঙ্গ করে দিতে পারেন কিন্তু যদি কোনো হালাল বা বৈধ প্রতিশ্রুতি দিয়ে থাকেন ওয়াদা করে থাকেন তো সেটাকে কোরআন বলছে জানো ভঙ্গ করো না লা তখলিফুল মিয়াদ ওয়াদাকে খেলাফি করো না ইন্নআল্লাহ আল্লাহলিফুল মিয়াদ খোদা ওয়াদা খেলাফি করে না আর ওয়াদা খেলাফি করে না ওয়ালাদেরকে পছন্দও করে না নবী বলছেন আমি জান্নাতের জামানা দিচ্ছি তবে আমার কিছু কথা মনে রেখো তার মধ্যে একটা এদা ওয়াতুম ফালা তখলিফু যদি কারোর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে থাকো তো সেই প্রতিশ্রুতিকে বজায় রাখো তাকে যেন ভেঙো না ওয়াদা যেন খেলাফি করো না অন্য মমিনকে বিশ্বাস করুন মানে অন্য মমিস মমিন যদি কোনো কথা বলে তো তাকে বিশ্বাস করুন সকলকেও অবিশ্বাসের নজরে দেখবেন না সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবেন না আজ দুনিয়ায় আমাদের পরিবেশে যেটা আমরা দেখছি কথা বলার সময় এমন মনে হয় যে ইনি খুব সত্যবাদী বা যা কিছু বলতেন সত্যি খুব সুন্দর কিন্তু পরবে যখন বাস্তবে সেটা মিল করা হচ্ছে অনেক অনেক সময় ওইভাবে মিল খাচ্ছে না যেভাবে উনি বলেছিলেন সত্য কিন্তু সত্যর সঙ্গে মিথ্যা মিশ্রণ করছেন তো এর থেকে নিজেরাও সতর্ক থাকুন আর নিজেরাও কথা বলার সময় যেন সত্যর সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করবেন না আল্লাহ কিন্তু একে পছন্দ করে না এর বড় কঠিন সাজা আমি যখন কথা বলি তো দশবার চিন্তা করে কথা বলি একশোবার চিন্তা করে কথা বলি চুল পরিমাণে মিথ্যা কথা বলার আগে আমি আল্লাহর ভয় করি যে আল্লাহ এই জিনিসটাকে পছন্দ করে না যদি কোনো প্রকার মিথ্যা কথা বলি হয়তো বান্দা আমাকে ছেড়ে দেবে সে হয়তো না জানে না বলে আমাকে ক্ষমা করে দেবে কিন্তু আমার প্রতিপালক সে তো জানে সে আমাকে ক্ষমা করবে না সুতরাং কথা বলার সময় কোনো প্রকারের মিথ্যা কথা বলবেন না আর আমি আপনাদের সঙ্গে যা কিছু বলি আমি এর আগেও বলেছি যে আমি মনের ভুলের থেকেও কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করি না সজাগ অবস্থায় বিবেকধারী হয়ে সেটা তো বড় কথা তো আমি যা কিছু বলছি কোরআন হাদিস থেকে বলছি আহলে বায়তের দোয়া হেদায়তের আলো বা জ্যোতিতে আপনাদের সঙ্গে আমি কথা বলি বা ওই সমস্ত কথা আপনাদের সামনে তুলে ধরি যেগুলো আল্লাহ রসুলের হুকুম বা কোরআন হাদিসে আছে আমি মিথ্যা কথা বলি না বা মিথ্যাকে পছন্দ করি না আমি আল্লাহর ভয় করে চলি বা আমার অন্তরে আল্লাহর ভয় আছে তাই বলছে সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করো না তারপর এখানে কোরআন আদেশ হচ্ছে জনগণের মধ্যে ন্যায় ন্যায় বিচার ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করুন মানে সব সময় ইনসাফ করুন কারোর সঙ্গে অন্যায় করবেন না আল্লাহ কিন্তু আদিল তার ন্যায় বিচার আছে একটা কথা উর্দুতে বলা হয় বা হিন্দিতে ভাষায় বলে আল্লাহ কি ইহা দের হ্যাঁ আন্ধের নেই হ্যাঁ ন্যায় বিচার সে করবে হয়তো অনেক অনেক সময় সময় লাগে মনে রাখবেন যদি আপনি কারোর সঙ্গে অন্যায় করেন তো আপনার সঙ্গেও অন্যায় হতে পারে এ দুনিয়া প্রতিশোধের স্থান অনেক অনেক সময় ভুল করলে তার সাজা এই দুনিয়াতেই আল্লাহ দেয় তার মধ্যে জুলুমের সাজা অবশ্যই এই দুনিয়াতে দেওয়া হয় অন্যায় করলে তার ফল অনেক অনেক সময় এই দুনিয়াতে আল্লাহ দেখিয়ে দেয় আমি যদি কারোর সঙ্গে না ইনসাফি করি কাল আমার সঙ্গে নইলে আমার বাল বাচ্চাদের সঙ্গেও না ইনসাফি হবে তখন আমরা স্মরণ করি যে আমি ভুল করেছিলাম আমি অন্যর সঙ্গে না ইনসাফি করেছিলাম বলে আজ আমার সঙ্গে এই না ইনসাফি হচ্ছে আজ উম্মাতে মুসলেমা দুনিয়ার কাছে ন্যায় চাচ্ছে তারা কেন ন্যায় পাচ্ছে না তারা একবার ইতিহাস তুলে দেখুক তারা যে দিনের ওপরে চলছে যে ধর্মের ওপরে চলছে বা যে পূর্বপুরুষদেরকে ফলো করছে তার পূর্বপুরুষরা কারোর সঙ্গে অন্যায় করেছিল নবী আলে নবীর সঙ্গে তারা অন্যায় অবিচার করেছিল ইনসাফ করেনি বলে আজ তাদের সঙ্গেও কেউ ইনসাফ করছে না এটাই হচ্ছে আল্লাহর আদালত যে অন্যর সঙ্গে যদি তুমি না ইনসাফি করো তো তোমার সঙ্গেও কেউ না ইনসাফি করবে তখন ফরিয়াদ করবে তোমার ফরিয়াদ কেউ শুনবে না তো আজ বিশ্বে মুসলমানদের সেই পরিস্থিতি বা সেই পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করছে তারা ফরিয়াদ করছে কিন্তু তাদের ফরিয়াদ শোনার লোক হচ্ছে না কেননা তারা আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে অন্যায় করে রেখেছে আল্লাহর প্রিয় বান্দাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে রেখেছে তাই ভুল পথের ওপরে এখনও যখন চলছে তো আল্লাহর তো সাজা আছে সুতরাং এগুলো তাদেরকে সহন করতে হবে আর আমাদের হিসাব তো বড় কঠিন আছে এখানে বলা হচ্ছে জনগণের মধ্যে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করুন তারপরে বলা হচ্ছে ন্যায় বিচারের জন্যে দৃঢ় থাকুন মানে মজবুত হয়ে দাঁড়ান যতই চাপ সৃষ্টি করা হোক ন্যায়ের বিরুদ্ধে কখনো যাবেন না অনেক অনেক সময় হয়তো আপনাকে ভয় দেখানো হবে ক্ষতি করার চেষ্টা করবে পাপিরা জালিমরা অত্যাচারীরা কিন্তু যদি আল্লাহর ভয় থেকে থাকে তো ন্যায়ের জন্যে দৃঢ় হয়ে দাঁড়ান মানে স্থির হয়ে দাঁড়ান ইনতানসুল্লাহ ইনসরকম আল্লাহ মদত করবে সাহায্য করবে জালিম কিচ্ছু করতে পারবে না মনে রাখবেন তারপরে বলা হচ্ছে মৃতদের সম্পদ পরিবারের সকল সকল সদস্যের মধ্যে অর্থাৎ ওয়ারিসদের মধ্যে ন্যায়ভাবে বিতরণ করুন মানে যদি কেউ মারা যায় তো তারপরে সে যা ছেড়ে যাচ্ছে যাকে ওরাসাত বলা হয় ভেরাসত ওয়ারিসদের মধ্যে ন্যায়ভাবে বন্টন করুন কাউকে কম কাউকে বেশি করবেন না আজ আমাদের সমাজে দুঃখের বিষয়ে এই নাইনসাফির জন্যে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়ে আছে ভাই ভাইয়ের সঙ্গে কথা বলছে না ভাই বোনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নিয়েছে এই অধিকার নিয়ে এখানে কোরআনে যেমন বলা হয়েছে বা আল্লাহ বলছে যে মৃতদের সম্পদ পরিবারের সমস্ত সদস্য বা ওয়ারিসদের মধ্যে সমানভাবে ন্যায়ভাবে বিতরণ করবে মহিলারা এবং ওখানে বলা হচ্ছে মহিলারাও উত্তরাধিকারী হিসেবে অংশধর অংশধর হয় তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না অনেক অনেক সময় আমাদের সমাজে ছেলেরা বাপের ধন দৌলত থেকে ওরাসাত হিসেবে ভাগ করে নিচ্ছে কিন্তু মেয়েরা যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদেরকে তাদের হক দিচ্ছে না মনে রাখবেন তারাও ওই মাতা পিতার সন্তান যে মাতা পিতার সন্তান আপনি হ্যাঁ ছেলেদের হককে মেয়েদের ডবল রাখা হয়েছে কেননা ছেলেদের দায়িত্বটা বেশি পরিবার চালানোর বাপের পরে সংসার চালানোর দায়িত্ব ছেলের ওপরে থাকে মেয়ের ওপরে নেয় তাই মেয়েকে এক আর ছেলেকে দুই মানে ডবল দিতে বলা হয়েছে মনে করুন যদি কেউ পিতা একশো টাকা ছেড়ে মারা যাচ্ছেন তো ছেষট্টি টাকা ছেলে পাবে আর তেত্রিশ টাকা মানে তিন ভাগের এক ভাগ মেয়ে পাবে আর দু ভাগ ছেলে পাবে কেননা ওই বাপের যদি আরও বাল বাচ্চারা ছোটরা থাকে তো যে বড় ছেলে তার দায়িত্ব তাদেরকে লালন পালন করার তাদের খেয়াল রাখে এমনকি বোনদেরকেও খেয়াল রাখার কিন্তু বোন যে হকটা পাচ্ছে ওটা তার নিজের ওই হকটা অন্য কারোর জন্য ব্যবহার করতে বলা হয় না তাকে সে নিজের জন্য খরচ করবে কিন্তু ছেলে যেটা পায় সেটা নিজের জন্য ব্যবহার করবে প্লাস তার বিধবা মা বা তার এতিম ভাই বোনদের জন্যে খরচ করবে তাই বলা হয়েছে ছেলেদের অধিকার শরিয়াতে ডবল রাখা হয়েছে কেননা পরিবারের তখন সমস্ত দায়িত্ব ছেলেদের ওপরে এসে যায় তাই এখানে কোরআনে পরিষ্কার আল্লাহ রবুল আলমিন বলছে মৃতদের ওরাসাত সমস্ত অংশীদারদের মধ্যে সমানভাবে ন্যায়ভাবে বন্টন করো যার যেটা হক সেটা দিয়ে দাও আর ওয়েরাসাত নিয়ে আমি অনেকবার আলোচনা আলোচনা করেছি মানে তিনটে ক্যাটাগরি ফার্স্ট ক্যাটাগরিতে মা বাপ বা ছেলে মেয়েরা তারপরে দ্বিতীয় ক্যাটাগরিতে মনে করুন ভাই বোনেরা বন্য আত্মীয় তারপরে ভাই বোনেরা যদি না থাকে তারপরে অন্য আত্মীয় স্বজনরা আসে এটা আমি আগে বলেছি আর তৌজুল মাসালে এর বিস্তারিত যদিও দেখতে চান তো দেখতে পারেন এবার এখানে আগে বলা হচ্ছে কোরআনে এতিমদের সম্পত্তি দখল করবেন না কোনো এতিমের লা তাকলো আমওয়াল এতিম এতিমদের মাল খেয়েও না এতিমদের মাল খাওয়া মানে নিজের পেটকে আগুন থেকে ভরা যে যতটা এতিমের মাল খাবে সে মনে করুন জাহান্নামের আগুন দিয়ে ততটা নিজের পেট ভরেছে তাই কোনো এতিমদের সঙ্গে অন্যায় করবে না তাদের মাল খাবেন না আমাদের সমাজে অনেক অনেক সময় দেখেছি ভাই মারা গেলে বা কোনো আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তো অনেক অনেক সময় তার অন্য ভাইরা ওই যে লোক মারা গিয়েছে তার বাচ্চাদের সঙ্গে অন্যায় করে তার বাচ্চারা ছোট বলে বোঝে না বলে এখনও তারা বড় হয়নি সাবাল্য হয়নি বলে তাদের জমিন জায়গা হড়প করে নেয় বা তাদেরকে দেয় কিন্তু খুব অল্প তাদের যে পুরো হকটা তাদেরকে দেওয়া হয় না এই অন্যায় যে সমস্ত চাচারা বা আপনারা করছেন মনে রাখবেন কোনো এতিমের মাল চুল পরিমাণে খাওয়া মানে জাহান্নামের আগুন থেকে নিজের পেটকে ভরা তাই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চান তো নিজেকে ওই পাপ ওই গুনাহ থেকে বাঁচান কোনো এতিমের মাল যেন খাবেন না বরং আরও চেষ্টা করুন নিজের তরফ থেকে যদি কিছু ওই এতিমকে দিয়ে সহযোগিতা করতে পারেন তাদের উন্নতির জন্যে কল্যাণের জন্য তাকে তাদেরকে আগে আসার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য যদি সহযোগিতা করতে পারেন তো এটাই মঙ্গল কেননা তখন ওই ধন দৌলতে অনেক বরকত হবে কিন্তু এতিমের মাল যদি খান তো এহকাল ও পরকাল বরবাদ হয়ে যাবে তো এতিমদের সম্পত্তি দখল করবেন না অনাথকে রক্ষা করুন মানে কোনো এতিম মাওলা আলী ইসলাম নিজের শেষ ঐতিহাতেও বলেছেন আল্লাহ আল্লাহ ফিলিয়াতাম এতিমদের বারে সম্পর্কে উনি বারবার বলছে এতিমদের খেয়াল রেখো তাদেরকে তাদের অবস্থা যেন ছেড়ে যেও না তাদেরকে যেন দুনিয়ার হাওয়ালে করে দিও না তারা যদি পথভ্রষ্ট হয়ে যায় তারা যদি ভুল পথের চলে যায় তো তার জন্য তোমরা দায়ী হবে তাই সমাজকে বলা হয়েছে যারা এতিম অনাথ যাদের মাথার উপরে মাতা পিতার ছায়া নেই মাতা পিতা থাকলে তাদেরকে বোঝাতো তাদেরকে সান্ত্বনা দিত তাদেরকে সৎপথ দেখাতো তো তারা মাতা পিতা হারিয়ে ফেলেছে এখন সমাজের দায়িত্ব বা আপনদের দায়িত্ব আত্মীয় স্বজনদের দায়িত্ব বয়স্ক বুজুর্গ বা সম্মানীয় ব্যক্তি ওই পরিবেশে যারা আছে নানাদের দায়িত্ব ওই এতিম অনাথ বাচ্চাদের খেয়াল রেখে তাদের শিক্ষার ব্যবস্থা করা তাদের পানাহারের ব্যবস্থা করা বা তাদের থাকার ব্যবস্থা করা বা তাদের প্রয়োজনকে খেয়াল রেখে তাদের সাপোর্ট করা বা সহযোগিতা করা এটা সমাজের সকলের প্রতি ফরজ করা হয়েছে তাদের দায়িত্ব যদি কোনো এতিম বাচ্চা যার মাথার উপরে মাতা পিতার ছায়া নেই সে যদি অভাবের কারণে কষ্টের কারণে সে ভুল পথে চলে যায় তো তার জন্য ওই পুরো সমাজ দায়ী হবে আর কি আমাদের দিনে সমস্ত সমাজকে তার জন্যে উত্তর দিতে হবে আল্লাহর সামনে আল্লাহ বিচার চাবে তোমরা সমাজে ধনী লোকেরা ছিলে তোমাদের কাছে সব কিছু ছিল আর সেখানে ওই এতিম বাচ্চা না খেয়ে কষ্টের মধ্যে ছিল কি না পানাহার না পাওয়ার কারণে সে ভুল পথকে ধারণ করেছিল বলো কেন তোমরা তাকে সহযোগিতা করনি কেন তাকে সাপোর্ট করনি কেন তার শিক্ষার ব্যবস্থা করনি কেন তার পানাহারের ব্যবস্থা করনি কি উত্তর দেবেন আমাদের সমাজকে আমরা যদি নিজেরাই সুন্দর করতে চাই তো সুন্দর করতে পারি কিন্তু আমরা যদি এক অপরের সহযোগিতা না করি এই যে আদেশগুলো কোরআনে আমাদের জন্য দেওয়া হয়েছে যদি এগুলো আমরা ফলো না করি তো আমাদের সমাজ বা আমাদের পরিবেশ কি করে সুন্দর হবে একবার নিজেরা ভেবে দেখুন তাই আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই এখানে আল্লাহ বলছে অনাথকে রক্ষা করো বিনা অনুমতিতে অন্যের সম্পদ ব্যবহার করো না মানে কারোর অনুমতি ছাড়া কারোর মাল বা কোনো জিনিস যেন ব্যবহার করো না যদি কারোর অনুমতি ছাড়া কোনো জিনিস ব্যবহার করো তো এটা গসব গসব হবে মানে সেন্টাই করা বা চুরি বা ডাকাতির সমান গুণা কারোর অনুমতি ছাড়া কারোর জিনিস ব্যবহার করো তবে অনেক অনেক সময় ইজনে ফাহওয়া হয় মানে বন্ধুর মাল কি ভাইয়ের মাল কি কোনো আত্মীয় স্বজনের মাল মানে কি কোনো মমিনের মাল আমি জানি এই জিনিসটা মনে করুন তার কল কলে আমি পানি খাচ্ছি কি তার কোনো জিনিস আমি ব্যবহার করছি আর আমি জানি আমার পুরো পুরো বিশ্বাস যে আমি যদি তাকে বলি যে ভাই আমি তোমার কলে একটু পানি পান করতে পারি সে মানা করবে না একে বলা হচ্ছে ইজনে ফাহওয়া মানে অটোমেটিক একটা বিশ্বাস যে হ্যাঁ এই জিনিসটা করতে ইনি মানা করবেন না আমি নামাজের সময় হয়েছে কারোর আঙিনায় কারোর বাসায় কোথাও নামাজ পড়ছি শরীয়ত বলেছে বিনা অনুমতিতে কারোর জায়গায় কারোর ঘরে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না কিন্তু আমার একটা বিশ্বাস ইনি মুসলমান ব্যক্তি ইনি একজন ভালো লোক এখানে নামাজ পড়তে ইনি বাধা সৃষ্টি করবেন না বা মানা করবেন না আমি জিজ্ঞাসা করিনি কিন্তু কিন্তু আমার একটা বিশ্বাস তো একে ইজনে ফ্যাবা বলা হয় যদি এভাবে বন্ধুর মাল আত্মীয় স্বজনদের মাল এইভাবে এক অপরের জন্য বৈধ করা হয়েছে যেখানে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস থাকে যে হ্যাঁ আমার ভাইয়ের এই জিনিসটা যদি আমি ব্যবহার করি কি আমার বন্ধুর এই জিনিসটা যদি আমি ব্যবহার করি তো উনি মানা করবেন না না বলবেন না তো সে সময় অনুমতি না নিয়েও ব্যবহার করা যায় যদি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস থাকে যে উনি মানা করবেন না কিন্তু আমি জানি সামান্য চুল পরিমাণও যদি সামান্য মনে সন্দেহ এসে যায় যে জানি না উনি অনুমতি দেবেন কি না এই কলে পানি পান করার অনুমতি দেবেন কিনা কি এই জায়গায় নামাজ পড়ার অনুমতি দেবেন কিনা তো এরকম যদি সামান্য সন্দেহ আসে সেখানে জিজ্ঞাসা করতে হবে সেখানে যদি না জিজ্ঞাসা করে নামাজ পড়া হয় তো ওই নামাজ বাতিল বা ওই পানি যদি পান করা হয় তো ওই পানি মনে করুন হারাম পান করা হবে এটা যেন মনে রাখে তাই কোরআন বলছে কারো জিনিস মানে অনুমতি ছাড়া ব্যবহার করবেন না কারো সম্পদকে তারপরে এখানে বলা হচ্ছে জনগণের মধ্যে জনগণের মধ্যে সন্ধি করিয়ে শান্তিকে স্থাপন করুন মানে যেমন কোরআন ফাসলো না হুয়াইকুম ভাইদের মধ্যে যদি মতভেদ হয়ে যায় মুসলিম ভাইদের মধ্যে বা মমিন ভাইদের মধ্যে কি মানুষের মধ্যে যদি মতভেদ হয়ে যায় তো সেখানে যে যদি আপনি কিছু বলে বুঝিয়ে কম্প্রোমাইজ করাতে পারেন সন্ধি করাতে পারেন তো এর চেয়ে তো উত্তম কাজ নেই নবী করিম সাল্লাম বলেছেন বা মাউলি আলি ইসলাম নিজের শেষ ওসিয়াতেও বলেছেন তোমরা সমাজে সবসময় এসলাহ করো মানুষের মধ্যে সোলো করাও মনে রেখো নামাজ রোজা মাওলা আলী আসলাম কী বলছেন আমি নবীর কাছ থেকে শুনেছি পীর নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন অন্যদের মধ্যে সন্ধি করানো কম্প্রোমাইজ করানো তাদের মিটমাট করিয়ে দেওয়া শান্তিকে বজায় রাখার জন্যে কম্প্রোমাইজ করিয়ে দেওয়া নামাজ রোজার চেয়ে তো বেশি স্বভাব কেননা নামাজ রোজা যে করবে সে স্বভাব পাবে নামাজের স্বভাব আমি পাবো রোজার স্বভাব আমি পাবো কিন্তু সমাজে যদি সন্ধি করে দেওয়া হয় ঝগড়াকে মিটিয়ে দেওয়া হয় তো তার স্বভাব বা তার লাভ পুরো সমাজ পাবে মানে সমাজ থেকে অশান্তি চলে যাবে যে ঝন্ডা ঝগড়া ঝঞ্ঝাট ঝামেলা যদি শেষ হয়ে যায় তো তার লাভ থেকে লাভবান সবাই হবে তাই বলেছে নামাজ রোজার চেয়ে তো স্বভাব বেশি সন্ধি করানোর মিটমাট করিয়ে দেওয়ার তো এই জিনিসটা যেন ভুলবেন না অনেক অনেক সময় আমরা মনে করি ওই অন্যদের ব্যাপারে পড়ে কী লাভ ওর চেয়ে তো আল্লাহর উপাসনা করি নামাজ পড়ি রোজা রাখি সব বেশি পাবো না ওই নবী করিম সাল্লাহাম ওই আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে নামাজ রোজার হুকুম দিয়েছে সেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছে বা নবী বলেছেন যে অন্যদের মধ্যে সন্ধি করাও মিটমাস করিয়ে দাও ভাই বোনদের মধ্যে কোনো বিষয় নিয়ে অশান্তি হয়েছে দ্বিমত হয়েছে মতভেদ হয়েছে তাদের মধ্যে ঝগড়া হয়েছে তো সেটাকে মিট করে দাও মিশিয়ে দাও মিলিয়ে দাও এতে পরিবারের শান্তি বজায় থাকবে আর ওই সুলহ মনে করো ওর সবাব বা ওর লাভ সমস্ত সমাজ বা সমস্ত পরিবার পাবে তাই আশা রাখি এই জিনিসটা আমরা গুরুত্ব দিয়ে চেষ্টা করব কোথাও যদি মতভেদ থাকে অশান্তি থাকে ঝগড়া বা ঝামেলা থাকে সেটাকে সুন্দরভাবে যেভাবে হোক মিলমিশ করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আপনারা জানেন মিথ্যা কথা বলা শরিয়াতে হারাম কিন্তু দুই মমিনকে দুই ভাইকে মেলানোর জন্যে আপোষ করানোর জন্য যদি মিথ্যা কথাও বলতে হয় তো আল্লাহর নজরে সেটা অপ্রিয় নয় এভাবে কোরআন হাদিসে জিকির হয়েছে তারপরে এখানে বলা হচ্ছে সন্দেহ থেকে সাবধান থাকুন সন্দেহ থেকে সাবধান থাকুন বিনা কারণে কারো উপরে সন্দেহ করবেন না আজ আমাদের সমাজের বড় একটা ভুল যেটা সমাজ করছে সেটা সামান্য সামান্য বিষয় নিয়ে সন্দেহ করছে বাস্তব এখনও জানেনি বা তার কোনো প্রমাণ নেই কি তার বিষয়ে কোনো মানে তাহকিক করা হয়নি বিনা খোঁজে শুধু সন্দের ওপরে ভর করে সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আপনদের সঙ্গে মানুষেরা বিচ্ছেদ হয়ে যাচ্ছে সামান্য শুধু সন্দেহর কারণে যে জানি না আমার পেছনে কি বলছে অন্যর সঙ্গে কি বলেছে এইভাবে মানে সন্দেহর কোনো সীমা নেই আর মনে রাখবেন এই সন্দেহ এমন একটি রোগ মানব জাতের মধ্যে জানাবে লোকমানে হাকিম সমস্ত রোগের চিকিৎসা করেছিলেন জানাবে লোকমানে হাকিমের কাছে সমস্ত রোগের চিকিৎসা ছিল শুধু একটাই রোগ সন্দেহ যার উনি কোনো চিকিৎসা খুঁজে পাননি তো সন্দেহর কোনো চিকিৎসা নেই তাই বলা হয়েছে শয়তান যখন সমস্ত দিক থেকে পথভ্রষ্ট করতে হেরে যায় এই বান্দা একজন আল্লাহর নেক বান্দা মমিন বান্দা তাকে বিভিন্ন ভাগ ভাবে পদভ্রষ্ট করার চেষ্টা করে তার মন পছন্দের জিনিস তার জন্যে সংগ্রহ করে দেবে মানে যেভাবে হোক সে যেন পথভ্রষ্ট হয়ে যায় যখন সমস্ত দিক থেকে চেষ্টা করার পরে শয়তান বিফল হয়ে যায় শেষে তার মনে সন্দেহ জাগিয়ে দেয় আমি এই অজুজাটা করলাম ঠিক করেছে কি না আমি যে এই নামাজ পড়লাম নামাজটা ঠিক হয়েছে কি না আমি যে পোশাক পরলাম এই পোশাকটা বৈধ কি না পাক কি না অনেক ছোট ছোট জিনিস নিয়ে সন্দেহ করবে এমন অনেক জনকে আমি দেখেছি যারা বারবার অজু করছে বারবার নামাজ পড়ছে এমনকি অজু করতে করতে নামাজের সময় হয়তো অনেক অনেক সময় শেষ হয়ে যাচ্ছে এরা কিন্তু আল্লাহকে রাজি করার জন্য ওই অজু করছে না শুধু শয়তানকে রাজি করছে কেন শয়তান মনে সন্দেহ সৃষ্টি করছে তোমার অজু এখনও ভালো হয়নি ওইভাবে হয়নি যেভাবে আল্লাহ চায় আর শয়তান ওইভাবে অজুতে লিপ্ত করে রেখে তার নামাজ কাজা করিয়ে দিচ্ছে নামাজ অজু কেন করছিল নামাজ পড়ার জন্যে তো সেই নামাজ যদি সময় না পড়তে পারে তো অজু করে কী লাভ আশা রাখি বুঝতে পেরেছেন আর যারা এই সমস্ত সন্দেহের মধ্যে আছে আল্লাহ তাদেরকে সদ্বুজ দান করুক তারা বিবেক দিয়ে জিনিসগুলো একবার বোঝার চেষ্টা করুক আর শয়তানের চক্রান্ত থেকে যদি তারা মুক্তি পেতে চায় তো সন্দেহ থেকে দূরে থাকুক যেটা কোরআন বলছে সন্দেহ থেকে সাবধান থেকো বা দূরে দূরে থাকো বিনা কারণে কারোর উপরে সন্দেহ করো না তারপরে বলা হচ্ছে গসিব অর্থাৎ গিবাদ করবেন না গিবাত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান যেটা কোরআনে আল্লাহ রবুল আলমিনের এসা হচ্ছে তোমাদের মধ্যে কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে চায় যদি মৃত ভাইয়ের মাংস খেতে চায় সে গিবাত করুক গিবাতের সাজা বড় কঠিন হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন সামিউল গিবাহ শরিকুল মুক্তাব যে গিবাত শোনে তার পাপ ততটাই যতটা গিবাত কর্নেওয়ালার পাপ মানে যে গিবাদ করছে অন্যদের সম্পর্কে গিবাদ করছে গিবাদ কর্নেওয়ালা যতটা সাজা পাবে শুননেওয়ালা মানে যে শ্রবণ করবে বা শুনছে সেও ততটা সাজা পাবে কেননা আমি যদি গিবাদ না শুনি তো সে শোনানোর সুযোগ পেত না আমি গিবাদ শুনছি বলে সে শোনাচ্ছে আর মনে রাখবেন যদি আমি কারোর গিবাদ করে থাকি তো নবী আল্লাহ বলছেন যদি আমি যতক্ষণ ওই ব্যক্তি যার গিবাদ করেছি যার কুচ্ছমন্দ অন্যদের সামনে গেয়েছি বা বলেছি যতক্ষণ তার কাছে ক্ষমা না করব আমাকে আল্লাহ ক্ষমা করবে না এক নম্বর মনে রাখবেন যদি কেউ কারোর গিবাদ করে থাকে তো তার অধিকারকে ভঙ্গ করেছে বা তার উপর জুলুম করেছে মানে গিবাদ করা মানে কি তাকে সমাজে ছোট করে দেখানোর চেষ্টা করা হয় বা তাকে তুচ্ছ করে দেওয়া হয় অন্য নজরে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় তো এই গিবাদ যে যার করবে মনে করো আমি যদি কারোর গিবাদ করি তো যার গিবাদ করেছি যতক্ষণ তার কাছে ক্ষমা না চাবো আল্লাহ আমাকে ক্ষমা করবে না এক নম্বর আর দ্বিতীয় জায়গায় নবী করিম সাল্লাম বলেছেন এই গিবাদ যে করি করেছে আমি আমাকে যদি সামনেওয়ালা ব্যক্তি যদি ক্ষমা করে দেয় বা আমি যদি তার কাছে ক্ষমা চেয়ে নিই সে যদি আমাকে মাফ করে দেয় তো আমি সর্বশেষে জান্নাতে যাব আর সে যদি আমাকে ক্ষমা না করে আর আমি যদি তার কাছে ক্ষমা না চাই তো সর্বপ্রথম জাহান্নামীদের সারিতে মানে প্রথম লাইনে যারা জাহান নামে যাবে তাদের মধ্যে আমাকে রাখা হবে চিন্তা করো তাহলে গিবত কত বড় গুণা আজ দুঃখের বিষয়ে আমাদের সমাজে এটা অনেক বেড়ে গেছে গিবতের সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে গেছে আর কথায় বলে অনেক অনেক সময় বুজুর্গ বুজুর্গরা আমাদেরকে বলেন যে আজ আমাদের সমাজ এত তুচ্ছ বা এত নিম্ন স্থানে পৌঁছে গেছে আমরা কোরআন তেলাওয়াত বা ওয়াজনসিয়াত ভালো জিনিসকে অত মন দিয়ে শুনি না যত মন দিয়ে আমরা গিবাদ শুনি অন্যদের গিবাদ শুনি অন্যদের বুড়াই শুনি তো এই সমস্ত সমাজকে সর্বনাশ করার দায়ী আমরা আমরা যদি গিবাদ না শুনি তো অন্য কেউ গিবাদ করার সুযোগ পাবে না আমাদের ওই জন্য দায়িত্বটা বেশি কেউ গিবাদ করছে ভাই সরি আমি গিবাদ শুনি না আমি কারোর উচ্চবন্ধ শুনি না যদি কারোর কোনো ভালো কথা বলতে পারো তো বলো যার থেকে আমরা কিছু শিক্ষা লাভ করব কিন্তু কারোর গিবাদ করে আমাদেরকে পাপি করো না বা তাকে আমাদের নজরে তুচ্ছ বা ছোট করার চেষ্টা করো না এইভাবে যদি সবাই একবার ভেবে নেয় যে আমরা কারোর গিবাত হতে দেবো না কারোর গিবাত শুনবো না সামনেওয়ালা কখনো গিবাত করতে পারবে না কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজ মানে কোরআন আমি যেটা বলছি যে কোরআন বা ওয়াজন ঐসাদ হেদায়ত বা ভালো কথা ওইভাবে মন দিয়ে শোনে না এই যে উদাহরণ দিচ্ছে বলছে আমি যে বক্তব্যগুলো আপনাদের সামনে রাখছি বা আমি যখন ডাইরেক্ট সরাসরি পাবলিকের সামনে বক্তব্য রাখি বিভিন্ন অনুষ্ঠানে যে বক্তব্য রাখি তো আমরা সেখানেও এইভাবে বলি যে হয়তো আমাদের এই মাঝমার মধ্যে এই ভিড়ের মধ্যে হান্ড্রেড পারসেন্ট মনোকান দিয়ে হয়তো আমার কথা শুনছে না অনেকেই আছে তারা যা সে নিজের কাজে মোবাইল নিয়ে ব্যস্ত আছে আবার কিন্তু তাদের পাশে বসে যদি কেউ কারোর গিবত করে অমুক লোক এমন করছিল এই ভুল করেছে এটা করছে তারা পুরো কান মন খাড়া করে শোনে কান আমরা বাংলা একটা কথা বলি কান খাড়া করে শোনে মানে খুব মন মনোযোগ দিয়ে অন্যের বুড়াই শোনে বিশেষ করে সমাজে যদি কেউ সম্মানিত ব্যক্তি হয় তাকে যদি অন্যরা শ্রদ্ধার নজরে দেখে তো তখন শত্রুর সুযোগ খোঁজে যে কিভাবে কোনো একটা ফল্ট পেলে একে আমরা তুচ্ছ করে দিতে পারবো বা নিচ্ছ করে দিতে পারবো আর সেই সমস্ত জিনিস বিভিন্ন জায়গায় যেয়ে বলার চেষ্টা করে তো মনে রাখবেন গিবাত মানে কারোর ভুলকে কোনো জায়গায় যেয়ে বর্ণনা করা যদি সেই ভুল তার মধ্যে থেকে থাকে তাহলে এটা গিবাত আর যদি সেটা তার মধ্যে না থেকে থাকে আর আমি যদি বলি তাহলে এটা হবে তহমাত গিবাত আর তহমাতের মধ্যে কিন্তু পার্থক্য তহমাত মানে আমি একটা কাজ করিনি ভুল করিনি কিন্তু আমার নাম নিয়ে সেই ভুলটা বলা হচ্ছে অন্যদের সঙ্গে তো এটা আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটা অপবাদ মিথ্যা অপবাদ এটা তহমাত আর গিবাত মানে কি আমি হয়তো কোনো কারণ একটা ভুল করে ফেলেছি আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কি কেউ একজন দেখেছে কিন্তু সে আমার সম্মানকে আঘাত করার জন্য নষ্ট করার জন্য আরও দশজনকে বলছে তো একেই কিবাত অনেক অনেক সময় আমাদের মধ্যে যারা কী করে তারা বলে মানুষের এতে ভুল কি সে ভুল করেছে বলেই তো আমি বলছি তো এই তার ভুলকে বলা মানে কী বাত শরিয়াত বলেছে যদি তুমি ভুলের সংশোধন করার অধিকার রাখো বা সংশোধন করছো তাকে বলো যে ভুল করেছে যে ভুল করেছে তাকে যে বলো তার ভুল যদি অন্যকে যেয়ে বলো তো তুমি তার উপরে জুলুম করেছো এই জিনিসটা আমরা অনেক অনেক সময় বুঝি না আমরা সবসময় জোর করে এই কথাটাই বলি সে ভুল করেছে বলে তো বলছি আরে তো তাকে বলো না এই জন্য হাদিসের একটা ভাষা আমি এখানে ব্যবহার করি अगर मैंने गलती किया तो मुझे बोलो क्योंकि सुधरना मुझे है दूसरे को नहीं মানে হাদিস এইভাবে বলছে আমি যদি ভুল করে থাকি তো আমার ভুল আমাকে বলো আমার ভুলকে তুমি আমাকে সংশোধন করার সুযোগ দাও বা আমাকে সংশোধন করার চেষ্টা করো আমার ভুল অন্যকে যে বললে তারা সংশোধন হবে না সংশোধন আমাকে হতে হবে হ্যাঁ তবে গিবাত মানে নালিশ রূপে যদি সাগের মানে ছাত্রর গিবাত ওস্তাদের সঙ্গে করা হয় কি ছেলের গিবাত পিতার সঙ্গে করা হয় এই নিয়ত নিয়ে যে উনি সংশোধন করতে পারবেন উনি নিজের ছেলেকে বোঝাবেন পুনরায় যেন এই ভুল না করে কে এই মাস্টার ওনার ছাত্রকে বোঝাবেন যাতে উনি পর পরবর্তীকালে ওই ভুল না করেন তো এটা গিবাত না এটা শিকায়ত করা হয়েছে গিবাত মানে কি কাউকে তুচ্ছ দেখানোর জন্য ছোট করে দেখানোর জন্যে তার কুচ্ছমন্দ বা তার সম্পর্কে অন্যদেরকে যে বলা তাই আশা রাখি এই পাপ থেকে আমরা সবাই মুক্তি থাকার চেষ্টা করব এর ওপরে বহু ঘটনা আছে মানে খুব সংক্ষিপ্ত যেটা কোরআন বলছে গিবাদ করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান তোমরা কেউ কি পছন্দ করবা নিজের মরা ভাইয়ের মাংস খেতে কেউ পছন্দ করবে না লাকর তুমু কোরআন বলছে তোমরা অপছন্দ করবে তো যদি নিজের মরা ভাইয়ের মাংস না খেতে চাও তো গিবাদ করো না এখানে আমি অনেক ঘটনা আগেও শুনিয়েছি এটা আমরা কেউ পছন্দ করব না তাই গিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবারে আগে বলা হচ্ছে যে জাসুসি অর্থাৎ গুপ্তচর বৃত্তির বৃত্তি করা করবেন না মানে কারোর গোপন জিনিসকে জানার জন্য চেষ্টা করবেন না আমি কি করছি না করছি এটা আমার পার্সোনাল ব্যাপার অনেক অনেক সময় মানুষ আমার পিছনে লেগে থাকে জাসুসি করে যে কোনো একটা ভুল পেলে এনার সম্মানকে আঘাত করব তো শরীয়ত বলছে এই জাসুসি মহাপাপ কারো সম্পর্কে বদগমানি করো না জুলুম মনে রাখবেন এটা অত্যাচারের সমান তাই এখানে বলা হচ্ছে জাসুসি করবেন না অর্থাৎ গুপ্তচর বৃত্তি করবেন না আর শেষ কথা বলতে চাই সব সময় জীবনে যা কিছু সঞ্চয় করবে তার থেকে দান খয়রাত যতটুকু সম্ভব সব সময় দান খয়রাত করবে মানে তুমি যা কিছু সঞ্চয় করেছো তোমার সেই হালাল রুজি থেকে দান খয়রাত করবে অর্থাৎ অন্যদেরকে সহযোগিতা করবে সাপোর্ট করবে এই তোমার দান খয়রাত মনে করো তোমার দুনিয়াতে রুজিতে বরকতের কারণ হবে এবং এই যে তুমি সামান্য দান দিয়েছ একের পরিবর্তে দশ পাবে তাই কোরআন আমাদেরকে বলছে ইনশাল্লাহ বাকি আরও অনেক কথা বাকি আছে যা আগামী একুশ এপিসোডে আমি শোনাবো আপনাদেরকে তো এখানে বলা হচ্ছে দান খয়রাত করো আর দরিদ্রদেরকে পানাহার করাও দরিদ্র দরিদ্র লোকদেরকে সন্ধান করুন আর এবং তাদেরকে সাহায্য করুন মানে নিজে খুঁজুন মানে দরি আমরা অনেক অনেক সময় অপেক্ষা করি করুন দরিদ্র গরিব এসে আমার সামনে হাত পাতুক চাক তারপরে তাকে আমরা দেবো না শরীয়ত বলছে গরিবের সম্মানকে বজায় রাখার ওই গরিবকে দোয়ার স্বভাব বেশি যারা হাত পাতে অন্যদের সামনে এরা হচ্ছে ফকির আর কথা হচ্ছে গরিব মমিনের সম্মানকে বজায় রেখে যদি তার চাওয়ার আগে তাকে দোয়া হয় তো এক টাকার পরিবর্তে আঠারো টাকা দোয়ার সমান স্বভাব পাওয়া যাবে চিন্তা করুন যদি যদি কোনো মমিনের সম্পর্কে কোনো এমন ব্যক্তি সমাজে নিজের সম্মানকে বজায় রাখার জন্যে আত্মসম্মানকে রক্ষার জন্যে সে কষ্টে আছে কিন্তু চাইতে পারছে না অনেক অনেক সময় আপনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে এমন অনেকেই হয় কিন্তু দুঃখের বিষয়ে আমরা নিজের দান খয়রাতকে দেখানোর জন্যে অন্য অন্য জায়গায় যেয়ে বড় বড় দান করছি কিন্তু আমার আপনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে কত কষ্টে আছে তারা চাইতে পারছে না লজ্জার জন্যে কিন্তু তাদেরকে দিচ্ছে না বা তাদেরকে বঞ্চিত করে দিচ্ছি তো মনে রাখবেন আপনদেরকে না দিয়ে যদি অন্যদেরকে দেওয়া হয় তো এক তো স্বভাব পাওয়া যাবে না তাছাড়া এই আপনকে না দেওয়ার কারণে যে আঘাত পেয়েছে তাকে দেখিয়ে বা তাকে জানিয়ে বা তা সে তা সে খবর রাখে তাকে না দিয়ে অন্যকে দিচ্ছি সে যা আঘাত পেয়েছে তার জন্য আমরা দোষী হব বা দায়ী হব আশা রাখি এই কোরআনের আদেশগুলো যদি আমরা মেনে চলি একবার ভাবুন আমাদের সমাজ কত সুন্দর হবে আমাদের আত্মীয়তা কত মজবুত হবে আমাদের আপনদের সঙ্গে আমাদের ব্যবহার কত সুন্দর হয়ে যাবে তখন সমাজে কোনো প্রকারের অশান্তি থাকবে না কেউ কারোর বিরুদ্ধে যাবে না কেউ কারোর বিরুদ্ধে বলবে না আজ আমরা ন্যায় করছে না বলে অন্যায় করছে বলে বা হকদারকে তাদের হক দিচ্ছে না বলে বা সমাজে যেভাবে জীবনযাপন করার দরকার সেগুলো পালন করছে না বলে আজ আমাদের মধ্যে এত অশান্তি পারিবারিক অশান্তি বলুন সামাজিক অশান্তি বলুন বা দেশ ঘরে গ্রামে পাড়ায় যে অশান্তি এর মূল কারণ হচ্ছে আমরা আল্লাহর হুকুমকে ওইভাবে মেনে চলছি না যেভাবে কোরআনে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে যদি আল্লাহ রসুলের হুকুম মেনে চলতাম তো আমাদের সমাজ একটা সুন্দর সমাজ হতো আর আমাদের মধ্যে শান্তি বজায় থাকতো কিন্তু কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদের কর্মদোষে নিজেদেরকে ক্ষতি করছি বা কষ্টের মধ্যে ফেলে রেখেছি কিন্তু কেউ একবার ভাবছে না একবার চিন্তা করছে না যে এই কষ্ট থেকে আমরা কিভাবে বাইরে যেতে পারবো কিভাবে মুক্তি পাবো তাই এই কথাগুলো যেগুলো বললাম আশা রাখি যদি একবার চিন্তা করেন একবার এর উপরে আমল করার চেষ্টা করেন তো পারিবারিক শান্তি ফিরে আসবে অশান্তি চলে যাবে ওইরূপ সামাজিক শান্তি ফিরে আসবে সমাজেও শান্তি ফিরে আসবে এবং সবাই মিলেমিশে জীবনযাপন করবে একটা সুন্দর পরিবেশ পরিবার বা সমাজ আমরা গড়ে তুলতে পারবো আশা রেখে আমার এই কথাগুলো মনে রাখবেন এখনও আজকে তিরিশ বত্রিশটি আয়তের ব্যাখ্যা করলাম বা যতটা বলতে পারলাম বললাম আগে এখনও প্রায় আটষট্টিটি আয়তের সম্পর্কে এখনও বলতে বাকি আছে ইনশাল্লাহ আগামী এপিসোডে সেগুলো তুলে ধরার চেষ্টা করব এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের ওপর যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করাতে পারেন বা লিখে পাঠাতে পারেন নিজের মোবাইলে রেকর্ডকে আমাদেরকে ভয়েসমেল করে দিন আমি আপ্রান্ত চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ওয়াখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ